أينما كنا أينما صرنا أينما صرنا قلنا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد প্রিয় ভাই ও বোনেরা আকিদা বিষয়ক আলোচনার পূর্বে আমরা আরও কয়েকটি মারাত্মক ফিতনার ব্যাপারে আপনাদের সতর্ক করতে চাই যেগুলো থেকে আপনাদের দিন ও ইমানকে হেফাজত করা অতীব জরুরি গত মজলিসে আমরা ফুরোয়াই ও শাখাগত মাসাইল নিয়ে দলদলির ফিতনা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করেছিলাম আজ আমরা কথা বলবো দিনের খণ্ডিত চর্চার ফিতনা নিয়ে আমরা আশা করব আপনারা দিলের কান দিয়ে শুনবেন এবং অনুধাবন করার চেষ্টা করবেন প্রিয় ভাই দিনের খণ্ডিত চর্চা মানে আকিদা ও আমলে আংশিক দিন পালন করা এবং এই আংশিক দিনকেই পরিপূর্ণ দিন মনে করা অথচ খণ্ডিত দিন আসলে কোনো দিনই নয় দিনের কোনো অংশকে ছাঁটাই করে ফেললে তার দিন থাকে না ইসলামের কিছু আকিদাকে কিছু আহকামকে বাদ দিয়ে দিলে সেই ইসলাম আর ইসলাম থাকে না ইসলামের প্রবেশ করতে হলে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে কেউ যদি ইসলামের কিছু আকিদা ও আহকামকে গ্রহণ করে আর কিছু সজ্ঞানে বাদ দিয়ে দেয় তবে সে আর যাই হোক সে মুসলিম হতে পারে না আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কালামে মাজিদ ইরশাদ করছেন হেমুমিনগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু অন্য আয়াতে আল্লাহ তালা আরও ইরশাদ করছেন আফাতু মিনুনা বিবাদিল কিতাব ওয়াতাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب তবে কি তোমরা কিতাবের কিছু অংশে বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো সুতরাং তোমাদের মধ্যে যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনে লাঞ্ছনা এবং কেয়ামতের দিন তারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে খিলাফত ব্যবস্থার পতনের পর সময় যতই গড়িয়েছে খণ্ডিত দিনচর্চার এই ভয়াবহ ইমান বিধ্বংসী ফিতনা মুসলিমদের মাঝে ততই ব্যাপক আকার ধারণ করেছে কারণ সরিয়া শাসন না থাকার কারণে ইসলামের এক বিরাট অংশের উপর আমল করা অসম্ভব হয়ে পড়েছে মুফাক্কির ইসলাম সৈয়দ আবুল হাসান আলী নদবী রাহিমহুল্লাহ বেশ স্পষ্ট ভাষায় বিষয়টি বুঝিয়েছেন তিনি বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হল শরীর শাসন ছাড়া পূর্ণ শরিয়ার উপর আমল করা সম্ভব নয় ইসলামী জীবন ব্যবস্থার একটি স্বতন্ত্র অংশ এমন রয়েছে যার উপর আমল করতে হলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই ইসলামী শাসন ব্যবস্থার অনুপস্থিতিতে কোরআনের একটি বড় অংশ আমলের উপযুক্ততা হারায় খোদ ইসলামের সুরক্ষাও শক্তি ছাড়া অসম্ভব উদাহরণস্বরূপ ইসলামের অর্থ ব্যবস্থা ইসলামী আইন ও বিচার ব্যবস্থা এর কোনোটাই ইসলামী শাসন ছাড়া বাস্তবায়ন করা সম্ভব নয় তাই কোরআন শক্তি সঞ্চয় ও বিজয় অর্জনের উপর খুব গুরুত্বারোপ করেছে এজন্য ইসলামী খিলাফা অত্যন্ত পবিত্র গুরুত্বপূর্ণ বিষয় সাহাবারা খিলাফাকে রাসুল্লার দাফন কাফনের চেয়েও গুরুত্বপূর্ণ মনে করেছেন অনেক স্বল্পবুদ্ধির লোক এ বিষয়টি অনুধাবন করতে পারে না এই খিলাফতের হেফাজতের জন্য ইমাম হোসেন রাদি আল্লাহ তালানহু কুরবানি পেশ করেছেন যাতে খিলাফতের উদ্দেশ্য ব্যর্থ না হয়ে যায় অযোগ্য লোকের হাতে খেলাফত চলে না যায় প্রিয় ভাই একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন কিভাবে উম্মা নিজের অজান্তেই খণ্ডিত ইসলাম চর্চায় ব্যস্ত হয়ে পড়েছে ইসলামের পরিপূর্ণ রূপ আমলের অঙ্গন থেকে তো বটেই তাদের চিন্তার অঙ্গন থেকেও বিদায় নিয়েছে এমনকি তারা অনেক মৌলিক আকিদা পর্যন্ত ভুলে বসেছে যেমন তাওহিদুল মিয়া আল্লাহ ছাড়া বিধান দেওয়ার অধিকার কারো নেই আল্লাহর দেয়া জীবন বিধান কোরআনই মুসলিমদের একমাত্র সংবিধান কোরআন ব্যতীত মানবরচিত যে কোনো সংবিধান দিয়ে দেশ শাসন করা ফায়সালা করা কিংবা কোরআন ছাড়া অন্য কোনো সংবিধানের কাছে বিচার নিয়ে যাওয়া এটা যে কুফুরি এই মৌলিক আকিদাও অনেক মুসলিম আজ ভুলে বসেছে নওয়াজুবিল্লাহ মিন জালিক কি আশ্চর্য ব্যাপার যারা দিনের দাওয়াত দিচ্ছেন তারাও দিনের এই মৌলিক আকিদার কথা জনগণকে বলছেন না যারা তাওহিদের দাওয়াত দিচ্ছেন তারা তাওহিদুল উলুহিয়ার গুরুত্বপূর্ণ অংশ তাওহিদুল হাকিমিয়াকে কেন জনগণের কাছ থেকে লুকিয়ে রাখছেন তাওহিদের এই খণ্ডিত দাওয়াত দেয়া কিভাবে জায়েজ হতে পারে মাজারে চিন্তা করা যেমন শির্ক নিজেদের মন আইন দিয়ে বিচার করা তো আরও বড় শির্ক তাগুতের কাছে বিচার নিয়ে যাওয়া তো আরও মারাত্মক শির্ক ব্যক্তির শির্ক নিয়ে এত হইচই কিন্তু রাষ্ট্রের শির্ক নিয়ে কেন এই জঘন্য নিরবতা যে শিরকি লিপ্ত হচ্ছে লক্ষ লক্ষ অবুজ মুসলিম কেন পরিপূর্ণ তাওহিদের দাওয়াত জনগণের কাছে পৌঁছানো হচ্ছে না জনগণকে দেয়া হচ্ছে না অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় অনেক অবুজ ভাই তো কেবল তাওহিদুর রুবুবিয়াকেই কালিমায় তাওহিদের উদ্দেশ্য বলে প্রচার করছেন নাওজুবিল্লাহ মিন জালিক আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদের হেদায়ত দিন এভাবে উম্মার আরও একটি ভুলে যাওয়া আকিদা হলো আল ওয়ালা বারা এই আকিদা ভুলে যাওয়ার মারাত্মক ফলাফল আজ আমরা নিজেরাই দেখতে পাচ্ছি এই আকিদের বিস্তৃতির কারণে আলেম সমাজের একটি বিভ্রান্ত অংশকে দেখা যাচ্ছে তাগুদ সরকারের সঙ্গে মাখামাখি করতে এই আকিদের বিস্তৃতির কারণেই মুসলিমরা কাফিরদের বিরোধিতার চেয়ে বিরুদ্ধ মতের আপন মুসলিম ভাইদের বিরুদ্ধেই জানমাল কোরবান করছে টঙ্গির ময়দানে তাবলিগের ভাইদের মারামারি এবং হানাফি সালাফি দ্বন্দ্বে মসজিদ ভাঙা ভাঙি এই আকিদায় ওয়ালা বারা ভুলে যাওয়ার দুঃখজনক ফলাফল আল্লাহ আমাদের এই মুসিবত থেকে হেফাজত করুন ইনশা আল্লাহ আমরা আকিদা সিরিজে এসব ভুলে যাওয়া আকিদা নিয়ে আলোচনা করব প্রিয় ভাই এ তো গেল আকিদার কথা এভাবে ইসলামী অর্থনীতি ইসলামী বিচার ব্যবস্থার কথাও মুসলিম রাজ ভুলে বসেছে সবচেয়ে বড় দুঃখের কথা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার একমাত্র পথ এদাদ জিহাদের ফরজের কথা উচ্চারণ করাও আজ অপরাধ হয়ে দাঁড়িয়েছে আল্লাহ আমাদের হেফাজত করুন সুদভিত্তিক অর্থব্যবস্থা যে আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে সুস্পষ্ট বিদ্রোহ একথা আমরা অলামা ও দায়রা জনগণকে খোলামেলা কেন বলছি না কেন এই কথা স্পষ্টভাবে বলে দেয়া হচ্ছে না এদেশের শাসক গোষ্ঠী চব্বিশ ঘন্টা আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত এদেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ কুফুরি ইসলামী হদুদ কেসাস কোনো কিছুরই ধার ধারছে না এই তাগত শাসক গোষ্ঠী বরং এই মুরতাদরা ইসলামী হদুদ কেসাসকে মধ্যযুগীয় বর্বর আইন বলে উপহাস করছে নাওজুবিল্লাহ মিন জালিক এই কুফুরি রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে আমাদের সংগঠিত হতে হবে এই ফিরাউনের শাসন ব্যবস্থাকে সমূলে উৎখাত করার জন্য আমাদের বুদ্ধিবৃত্তিক ও সামরিক প্রস্তুতি গ্রহণ করতে হবে এই কথাগুলো গোপন করার কি দলিল কি অজুহাত আছে আমাদের কাছে হাসরের দিন আমরা আল্লাহর দরবারে কি জবাব দেব প্রিয় ভাই রাসুল সাল্লাহ আলিমাসাল্লাম যখন মক্কা ইসলামের দাওয়াত শুরু করেছিলেন তিনি কি আকিদার কোনো অংশকে লুকিয়ে রেখেছিলেন তিনি কি খণ্ডিত ইসলামের দাওয়াত দিয়েছিলেন তিনি কি তাওহিদের কোনো অংশ গোপন করেছিলেন তিনি কি জাহিলিয়াতের কোনো শয়তানের বিরুদ্ধে নিরবতা পালন করেছিলেন সোবাহান আল্লাহ এই খণ্ডিত ইসলামের দাওয়াত দেওয়ার শিক্ষা আমরা কোথায় পেলাম রাসুল সাল্লাহ আলী সাল্লাম যখন মক্কে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন মক্কার তাগুত নেতৃবৃন্দের মসনদ থরথর করে কেঁপে উঠল তারা বুঝতে পারল তাওহিদের এই দাওয়াত তাদের জাহিলি সমাজ ব্যবস্থার গোড়ায় প্রবলভাবে আঘাত এনেছে অচিরে এই দাওয়াত তাদের কুফুরি সমাজ ব্যবস্থাকে সমূলে উৎখাত করে ছাড়বে ফলে মক্কার তাগুত শাসক গোষ্ঠী এই দাওয়াতের বিরুদ্ধে কোমর বেঁধে নেমে পড়ল তারা রাসুল সাল্লাহ আলী সাল্লাম এবং সাহাবিদের উপর অকথ্য নির্যাতন শুরু করলো এমনকি অনেক সাহাবিকে শহীদ পর্যন্ত করে দিল কিন্তু কি আশ্চর্য একদিকে আমাদের লা ইলাহ ইল্লাল্লার দাওয়াত চলছে অপরদিকে তাগুতি রাষ্ট্র ব্যবস্থা খোস মেজাজে বহাল তবিয়তে চলছে বরং দিন দিন আরও সংহত শক্তিশালী হচ্ছে এমনকি আমাদের লা ইলাহ ইল্লাল্লাহর দাওয়াতকে খোদ তাগুতরাও সমাদর করছে কোথাও রীতিমতো সাহায্য করছে একটু চিন্তা করে দেখুন আমাদের লা ইলাহ ইল্লাল্লার দাওয়াত আমেরিকা ইসরায়েলও কিভাবে চলে রাসুল্লাহর দাওয়াতের সঙ্গে আমাদের দাওয়াতের কি পার্থক্য প্রিয় ভাই এখানে মূল পার্থক্য হলো আমরা খণ্ডিত ইসলামের দাওয়াত দিচ্ছি আমরা খণ্ডিত তাহিদের দাওয়াত দিচ্ছি আমাদের দাওয়াত সেই দাওয়াত নয় যা রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম দিয়েছিলেন নইলে যেখানে তাওহিদের দাওয়াত চলে সেখানে শির কীভাবে বহাল তবিয়তে থাকতে পারে মনে রাখবেন বিশুদ্ধ তাওহিদের দাওয়াত দেয়া মাত্রই শিরকি রাষ্ট্র ব্যবস্থায় কাপন ধরবে বিশুদ্ধ তাওহিদের দাওয়াত কখনো শিরকি ও কুফরি রাষ্ট্র ব্যবস্থার সম্মতি ও পৃষ্ঠপোষকতায় চলতে পারে না তাওহিদ শির্কের শিরকের এই সংঘাত অনিবার্য প্রিয় ভাই যে দাওয়াত রাসুল্লাহর সুন্না অনুযায়ী দেয়া হয় না সেই দাওয়াত কল্যাণের পরিবর্তে গোমরাহি ডেকে আনবে প্রিয় ভাই আলোচনার দীর্ঘ করতে চাই না খণ্ডিত ইসলাম চর্চার এই ফিতনা সম্পর্কে আমরা সংক্ষেপে ইশারা করলাম আশা করি আপনারা বিষয়টি অনুধাবন করার চেষ্টা করবেন আমরা আপনাদের চিন্তার সূত্রটুকু ধরিয়ে দিলাম মাত্র আপনারা বিষয়টি নিয়ে আরও গভীরভাবে চিন্তা করবেন দিনের খণ্ডিত চর্চার এই ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন আমাদের দায়িত্ব হবে আকিদা বিশ্বাসে পরিপূর্ণ ইসলামকে ধারণ করা এবং বাস্তব জীবনে সাধ্য মতো ইসলামের আহকামগুলো বাস্তবায়ন করা এবং দীর্ঘমেয়াদে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য দাওয়া এদাদের কার্যক্রম অব্যাহত রাখা আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার ও আমল করার তৌফিক দিন আমিন ইয়া রব্বাল আলমিন